সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন আরব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আর আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই কারণ আমি জানি আপনারা যারা প্রতি সপ্তাহে প্রশ্ন রাখছেন বা প্রশ্ন করছেন আপনার প্রশ্নের উত্তর শোনার আপনারা অপেক্ষায় আছেন তাই আমি আমার মতো আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তবে শারীরিক অসুবিধার কারণে অসুস্থতার কারণে গত কিছু প্রশ্নের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল আপনারা কিছু মনে করবেন না আর অনুরোধ করছি আপনারা আমার সুস্থতার জন্যে দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এই দিনের খেদমত করতে পারি আল্লাহর বান্দাদের সেবা করতে পারি নবীর উম্মাতের খেদমত করতে পারি বা আপনাদের কাছে ওই সমস্ত জিনিস পৌঁছে দিতে পারি যেগুলো হয়তো এখনও আপনাদের কাছে পৌঁছায়নি বা সে সমস্ত জিনিস এখনও হয়তো আপনাদের জানতে বাকি আছে তাই অনুরোধ করছি আপনারা নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করতে থাকুন ইনশাল্লাহ আমি আমার জ্ঞান বা শিক্ষা অনুযায়ী আপ্রান্ত চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আশা রাখি আপনারা নিজের দোয়ায় আমাকে ভুলবেন না তাহলে আসুন আমি অডিও রেকর্ডিং পেলে করতে চাই দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হুজুর সাহেব আপনার কথা শুনে আমি খুব খুশি এই আলোচনাগুলি কোরআন হাদিসের কথা আলোচনা হয় তো আমার ছেলের নাম জাহির আমার নাম আনসুরা বেগম আমার বুমার নাম হচ্ছে আসমিনা বেগম আমার পুতাপুতি নাম হচ্ছে একটা জাসমিনা খাতুন একটা সাইদ এই নামের অর্থগুনি কি ঠিক রাখা হয়েছে তো আমাকে একটু আপনি উত্তর মানে উত্তর দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আপা আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন বা এর থেকে লাভবান হচ্ছেন জ্ঞান লাভ করছেন তবে অনুরোধ ওই জিনিসগুলো আপনারা নিজের পর্যন্ত সীমিত রাখবেন না যে ভালো জিনিস জানবেন বা শিখবেন হাদিসে বলা বলা হয়েছে বলা হয়েছে জাকাতুল এলিম তালিমহু যা তোমরা শিক্ষা লাভ করবে সেটা অন্যদের কাছে পৌঁছে দাও কেন তোমার জ্ঞানের শিক্ষা হচ্ছে জাকাত হচ্ছে সেটাকে অন্যকে জানানো সমস্ত জিনিসের যেমন জাকাত আছে ওইরূপ শিক্ষার বা জ্ঞানের জাকাত হচ্ছে সেটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া জাকাতুল ইলম তালিম হো অন্যকে শিক্ষা দেওয়া তো আপনারা যা কিছু আমার মাধ্যমে শিখছেন আশা রাখি আপনারা এটা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই নিজের ক্ষমতা অনুযায়ী নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনদেরকে আপনদেরকে পরিচিত ব্যক্তিদেরকে বন্ধুবান্ধবদেরকে আপনারা এগুলো জানাবেন বলবেন এবং তাদেরকেও বলবেন চ্যানেল উইন ইসলাম ইন বাংলা দেখার জন্যে আর এখানে তারাও যেন প্রশ্ন রেখে যে শিক্ষাগুলো তারা এখনও লাভ করেনি তারা যেন লাভ করে তাদেরকে বলুন যে হকিকতগুলো জানার প্রয়োজন আছে নবীর দিন আল্লাহর দিন বা আল্লাহর ধর্ম বা কোরআন সঠিক হাদিসে যেগুলো বর্ণনা হয়েছে যদি এগুলো জানতে চাও প্রমাণসহ সূত্রসহ তো চ্যানেল ওইনে অনুষ্ঠানে ইসলাম বাংলা দেখো আর ওখানে মাওলানার কাছে প্রশ্ন করে নিজের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ওই পথের প্রতীক হওয়ার চেষ্টা করো যে পথের উপরে আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান আশা রাখি আপনারা সবাই এই জিনিসটা মনে রাখবেন এবারে আপনি কিছু নামের অর্থ জানতে চেয়েছেন যেমন জাহির জাহির মানে প্রকাশ্য জাহির মানে প্রকাশ্য কোনো অসুবিধে নেই ভালো নাম কোনো অসুবিধে নেই আর আপনি জানতে চেয়েছেন আনসারা নাম আপনি বলেছেন তো আনসারা মানে সহকারী সাহায্যকারী বা মদতগার যে সবার সাহায্য করে বা সকলকে সহযোগিতা করে তাকে আনসারা বলা হয় নাম ভালো কোনো অসুবিধে নেই আজমিনা ইচ্ছাধারী বা যার মনোবল বৃদ্ধি হয়ে থাকে তাকে আজমিনা বলা হয় আজমিনাও ভালো নাম কোনো অসুবিধা নেই জাসমিনা একটা ফুলের নাম সাদা ফুল হয়তো বাংলা একে জুইমুহি বলে জুহি ফুল বলে তো সাদা ফুলের নাম এটাও ভালো নাম আর শাহিদ মানে সাক্ষী বা উইটনেস গওয়াহ যাকে বলা হয় তো আশা রাখি এই সমস্ত নামগুলো সবাই ভালো ইত্তাকু মাসি আল্লাহ ফিল খলাওয়াত ফাইনাল হা কিমা শাহিদ হাদিস এভাবে বানানো হয়েছে গোপনে গোনাহ করা থেকে বিরত থাকো কেননা যে বিচার করবে যে বিচারক হবে কি আমাদের দিনের হোয়া শাহিদ শাহিদ মানে সেই সাক্ষী সেই দেখছে আল্লাহর নজর আমাদেরকে সবসময় দেখছে আল্লাহর নজরকে ফাঁকি দিকে ফাঁকি দিয়ে কিছু করার শক্তি আমাদের নেই আন্তাফি আইনিল্লা ফন্দুর মাদা তারা হাদিস এইভাবে বানাচ্ছে তুমি সবসময় আল্লাহর নজরের সামনে এবারে ভেবে দেখো তোমাকে কি করা উচিত কি করতে হবে এমন কোনো কাজ করো না যে কাজ করলে কাল ধরা পড়বে ওই কাজ করো যে কাজ আল্লাহ পছন্দ করে আর যে কাজের সুফল পাবে কালকে আসরের দিনে কেয়ামতের দিনে তো আশা রাখি আমার প্রিয় বোন প্রিয় আপা আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন শাহিদ মানে সাক্ষী পরের প্রশ্ন নিই আসসালামু মানুষে কয় আমাদের এই সাইডের লোক যে যখন আল্লাহ তার বান্দাকে নিয়ে যায় ইন্তেকাল হয় মানুষের ইন্তেকালের পরে চল্লিশ দিন বলে রুহু নাকি বাড়িতে থাকে এটা কি সঠিক আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন এমন কোথাও হাদিস কালামে আমি পাইনি যে মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিন তার রুহ বাড়িতে থাকে আল্লাহর রুহ আল্লাহর দরবারে ফিরে যায় যেটা আমরা করোনার আয়তে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে এই আয়াতটি পড়ি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলেহে রাজন সর্বপ্রথম এই বাক্য হজরত আলী আলাইসালামের মুখ থেকে বাহির হয়েছিল যখন জানাবে হামজা শহীদ হয়েছিলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলেহে রাজিউন আমরা সবাই আল্লাহর জন্যে আল্লাহর তরফ থেকে এসেছি আর সেখানেই ফিরে যেতে হবে তো আল্লাহ আমাদেরকে রুহ দান করেছে আর এই রুহ কবজ করে মালকুল মত আল্লাহর দরবারে নিয়ে যায় আল্লাহ যখন আমাদেরকে এই রুহ দিয়েছিল পবিত্র রুহ ছিল কোনো জঘন্যতা বা পাপের দাগ ছিল না আল্লাহ এই আমানাত আমাদের থেকে ফিরে চায় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তাতে কোনো যেন পাপের দাগ না থাকে জঘন্য যেন না হয়ে থাকে তাহলে এবারে কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে চিন্তা করতে হবে এই রুহকে যেন আমরা দাগদার বা জঘন্য অপবিত্র ময়লা করে না নিয়ে যাই বা ময়লা করে না পাঠাই তো এই রুহ আল্লাহ দরবারে পৌঁছে যায় হ্যাঁ কিছু সময়ের জন্যে ওই রুহকে আল্লাহ অনুমতি দেয় যেটা নবী নিজের হাদিসের মাধ্যমে বলেছেন বিশেষ করে ছয় বারাতের রাত যেটা আমার পনেরোই সাবানের রাত আল্লাহ রুহকে আজাদ করে দেয় সমস্ত রুহকে অনুমতি দেয় যাও নিজের বাসায় নিজের আপনদের কাছে ফিরে যাও যে দেখো মানে আল্লাহ তাদেরকে শক্তি দান করে আর ওই রুহ যখন ফিরে আসে তারা জিসমে মিশালি আমি এর আগে কোনো এপিসোডে বর্ণনা করেছি আলমে বারজাকে মানে মরার পরে আমরা সবাই যখন মারা যাব তো আমাদের এই শরীর মাটির সঙ্গে মিশে মিশে যাবে মিনা খালাক না কুম অফিনা নঈদ কুম আমিনা চুকুম তারা রতন ওখরা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে ফিরে দেওয়া হবে আবার হিসাব কেতাবের জন্য এই মাটি থেকে তোমাদেরকে তোলা হবে তো আমরা যখন এই দুনিয়ায় আমাদের এই শরীর মাটির সঙ্গে মিশে যায় আমাদের এই রুকে জিসমে মিশালি দেওয়া হয় জিসমে মিশালি যদি আমি বোঝাতে চাই তো খুব সহজভাবে এভাবে বুঝতে হবে আমরা স্বপ্নের মাধ্যমে এই জীবনে যখন আমরা ঘুমিয়ে পড়ি তো স্বপ্নের মাধ্যমে আমরা বেরিয়ে বেড়াই এদিক ওদিকে যাই কোথায় দেশে বিদেশে যাই আমাদের এই শরীর কিন্তু আমার বিছানার উপরে বেডের উপরে থাকে কিন্তু আমরা স্বপ্ন দেখি আমরা বেরিয়ে বেড়াচ্ছি হাটে যাচ্ছি বাজারে যাচ্ছি মাঠে যাচ্ছি অফিস যাচ্ছি আদালতে যাচ্ছি হজ করতে যাচ্ছি জেড়াতে যাচ্ছি বিদেশে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সেখানে কি আমার শরীর যায় না আমার ওই রুহ জিসমে মিসালের মাধ্যমে ওই সমস্ত জায়গায় বেরিয়ে বেড়ায় আর ওই রুহ মনে রাখবেন ওই জিসমে মিসালি ভালো দেখলে আনন্দিত হয় খুশি পায় আর অ্যাক্সিডেন্ট হলে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমরা আঘাতও পাই অনেক অনেক সময় দেখি আমাদেরকে বাঘে তাড়া করছে সাপে তাড়া করছে দৌড়তে পারছে না আমাদেরকে অনেক সময় কামড়াচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভয়ঙ্কর ঘুম ভেঙে যায় তো ওই জিসমে মিশালে কিন্তু কষ্ট অনুভব করে এবং সুখ শান্তিও অনুভব করে তাই ওইরূপ এই যে শরীরকে সাজা দেওয়া হবে অনেকে হয়তো নন মুসলিমরা জিজ্ঞাসা করে তা আপনাদের শরীর তো মাটিতে মিশে যায় যেমন তারা নিজের মৃতদেরকে পুড়িয়ে ফেলে তারা বলে শরীর পুড়িয়ে ফেলা হলো আর কোনো সাজা পাবে না সে না ভাই ও শরীর মাটিতে মিশে যাবে কি হয়তো আগুনে আপনি পুড়িয়ে ছাই করে দেবেন কিন্তু তার রুহ জিসমে মিশালি পাবে একটা শরীর পাবে যে শরীর আমরা স্বপ্নের মাধ্যমে যেমন দেখি আর ওই শরীর কিন্তু আঘাতও পায় কষ্ট অনুভব করে এবং সুখ শান্ত অনুভব করে যেমন আমরা স্বপ্নের মাধ্যমে ভালো দেখলে খুশি পাই আর খারাপ দেখলে কষ্ট পাই তো ওই রুহ আল্লাহ অনুমতি দেয় তাদেরকে ফিরে আসার তারা আপনদের মাঝখানে এসে দেখে তার পরিবাররা তাদের জন্য কি করছে মরার পরে মরহুম নিচে আর কিছু করতে পারে না এদা মাত আল ইনসান ইন কাতা আনহ আমালো ইল্লা সালাস যখন কেউ মারা যায় তার সমস্ত আমাল তার থেকে ডিসকানেক্ট হয়ে যায় সে আর নিজে কিছু করতে পারে না কিন্তু তার কিছু কর্ম আছে সেটা মরার পরেও তাকে লাভ দেয় সাদাকাতুন জারিয়া সে যদি কোনো সাদাকায় জারিয়া করে যায় কোনো জায়গায় পানির নল লাগিয়ে যায় তো যতদিন ওই নল থেকে লোক পানি পান করবে তার স্বভাব তার খাতায় যাবে এমন সে যে বেঁচে আছে তার খাতায় লেখা হচ্ছে যদি কোথায় গাছ লাগিয়ে যায় গাছের ছায় যে বসে আরাম পাবে গাছের ফল থেকে যে আতা আরাম পাবে পাতা খেয়ে যে আরাম পাবে পশু যদি আরাম করে তো তারও তার সব তার খাতায় লেখা হবে ওইরূপ যা কিছু নেকি আমরা ছেড়ে যাব আর আমাদের পরে যদি তার থেকে লোক লাভবান হয় তো যত লোক লাভবান হবে তার সব আমরা পেতে থাকবো ওয়ালাদুন সাহালিয়াদুল্লাহ নেক সন্তান ছেড়ে গেছে যে নিজের মারা যাওয়ার পর নিজের মাতা পিতার জন্যে দোয়া করছে নেকি করছে তো ওই সন্তানের নেকি আমাদের মারা যাওয়ার পরেও আমাদের কাজে আসবে যদি তারা আমাদের জন্য নেকি করে দোয়া করে আর আমালুন সালে ইউক্তা দাবে যদি কোনো আমরা নেকি করে যাই এমন কাজ করেছিলাম যেটাকে অন্যরা ফলো করছিল তা আমরা মারা যাওয়ার পরে যদি আমার ওই নেকি কেউ কেউ ফলো করে বা আমার বলা কথার উপরে আমাল করতে থাকে তার স্বভাব আমি পেতে থাকবো যেমন আমি যদি দুনিয়া থেকে চলে যায় তো আমার পরে যত লোক আমার এই এপিসোডগুলো দেখে এই সমস্ত অনুষ্ঠান শুনে যদি কেউ লাভবান হয় কেউ যদি সৎপথ পেয়ে যায় কেউ যদি হক কথাকে মেনে চলে কেউ যদি সারাতুল মোস্তাকিমের ওপরে চলে কেউ যদি এই কথাগুলো শুনে নেক কাজ করে তো তার নেকির সবে আমিও শরিক থাকব তাই মরার পরে বলা হচ্ছে হাসরের ময়দানে বহু লোকের সামনে এমন হবে যে তারা হয়তো নিজের পাপের কারণে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে পাপ বেশি নেকি কম বলে আবার অনেকের পাপ নেকি সমান হবে তারা অপেক্ষা করবে কেউ যদি সাহায্য করে তো তারা পার হয়ে যাবে মানে জান্নাতের দিকে যাবে তো হাদিসে এমনভাবে উল্লেখ হয়েছে আহলেবাতি থেকে বর্ণিত যে বহু লোক এমন হবে যাদেরকে ফরিস্তা জাহান্নামের দিকে নিয়ে যাবে তাদের নেকি কম আর পাপ বেশি হওয়ার কারণে কিন্তু কিছুক্ষণ পরে তাদের সামনে নেকির একটা পাহাড় এনে রাখা হবে কি একটা দেওয়ার তৈরি করে দেওয়া হবে তখন ফেরিস্তারা জিজ্ঞেস করবে তাদেরকে ওই ফেরিস্তা যারা ওই বাধা সৃষ্টি করবে নেকির পাহাড় নিয়ে আসবে বা দেওয়া নিয়ে আসবে তখন বলবে একে জাহান্নামে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে তুমি কেন বাধা সৃষ্টি করছো এই নেকির পাহাড় কার তখন ওই ফেরিস্তারা বলবে এই নেকি এই ব্যক্তি করেনি কিন্তু এই ব্যক্তি কিছু সৎ উপদেশ দিয়ে এসেছিল কিছু নেকি জারি করে এসেছিল কোনো কাজ এমন করে এসেছিল যার পরে লোক তার থেকে লাভবান হয়েছে লোকেরা তার থেকে শিক্ষা লাভ করেছে তো তারা যে নেকি করেছে সেই নেকিতে একে শরিক করা হয়েছে সুতরাং আজ এই নেকির পাহাড় একে দান করা হচ্ছে অন্যদের তরফ থেকে একে উপহার দেওয়া হচ্ছে তো আমরা যদি মরার পরেও অন্যদের থেকে উপহার পেতে চাই যে হাসরের ময়দানে যে পরকালে কেউ কারোর কাজে আসবে না কোরআনের আয়াত তুলে দেখুন হাদিস তুলে দেখুন ছেলে মাকে চিনবে না মেয়ে মাকে চিনবে না ছেলে বাপকে চিনবে না বাপ ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কেউ কারোর সহযোগিতা করবে না ইয়ানফসিকা আলম হোগা ওখানে মনে রাখবেন যদি কেউ চুল পরিমাণে সামান্য নেকি দিয়ে সাহায্য করে তো বহু বড় সাহায্য হবে আর এটা যদি আমরা পেতে চাই তো আমরা এমন কিছু যেন ছেড়ে যাই করে যাই যেটা আমাদের পরে যেন জারি থাকে বা হতে থাকে তাহলে যদি আমরা নেকি কম করেও থেকে যাই তো আমাদের পরে যারা যারা ওই নেকি করবে সেই নেকিতে আমরা শরিক হব আর আশা রাখি তাদের নেকি আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেবে আর ওইরূপ আশা রাখি খোদা না করুক আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব যদি কারোর সুকর্ম কম আর কুকর্ম বেশি হয়ে থাকে তখন সে অপেক্ষায় থাকবে সাহায্যর তো এই নেই কি যারা আমাদের কথা শুনে বা আমরা যে উপায় ছেড়ে যাচ্ছি তার মাধ্যমে মাধ্যমে লাভবান হয়ে যদি অন্য কেউ ওই নেকি করে বা লাভবান হয় তো তার স্বভাব আমরা পাবো আশা রাখি আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন যে এমন কোনো জিনিস শরিয়াতে নেই বা বলা উল্লেখ হয়নি যে চল্লিশ দিন পর্যন্ত রু বাড়ি থাকে হ্যাঁ তবে কিছু কিছু সময় তাকে অনুমতি দেওয়া হয় সে রু এসে নিজের পরিবারকে দেখে নিজের বাল বাচ্চাদেরকে দেখে তাদের পানি তাকিয়ে থাকে অপেক্ষায় থাকে যে আমার বাচ্চারা আমার জন্য কিছু নেই কি করবে আমার বউ বাচ্চাদের জন্য আমি এত পরিশ্রম করেছি এত ধন দৌলত সঞ্চয় করে আয় করে আজ তাদের জন্য আমি রেখে গেছি এরা নিশ্চয়ই আমাকে স্মরণ করবে আমার কাছে কিছু আমাকে কিছু দান করবে বা উপহার পাঠাবে কিন্তু দুঃখের বিষয়ে যখন সারা রাত অপেক্ষার পরে সে কিছু না পায় নিরাশ হয়ে ফেরে যায় তাই ইরানের এক বিখ্যাত ঘটনা আমি ইতিহাসে পেয়েছি আসফাহানে দুই বন্ধু ছিল একজন ধনী আর একজন গরিব তো ধনী বন্ধু নিজের সবসময় গরিব বন্ধুকে বলতো তুমি যা আয় করছো দেখছি তোমার বাল বাচ্চাদের ওপরে খরচ করার পরে যা বেশি থাকছে সেটাকে সঞ্চয় না করে জমা না রেখে তুমি গরিবদেরকে দান করে যাচ্ছ তোমার পরে তোমার বাচ্চাদের কি হবে একবার তাদের সম্পর্কে ভাবো তাদের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স ছেড়ে যাও তাদের জন্য কিছু রেখে যাও কিন্তু আমার গরিব বন্ধু সবসময় আমাকে বলতো যে যা আল্লাহ আমাকে রুচি দিচ্ছে আমাকে হায়াত দিয়েছে তো আমাকে রুজি দিচ্ছে আমার বাচ্চাদেরকে যখন সে জীবন দিয়েছে তো তাদেরকে রুজি দেবে সুতরাং আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই একদিন ওই গরিব বন্ধু মারা যাচ্ছে যখন মারা গিয়েছে তো তাকে দাফন করা হয়েছে আর ওই ধনী বন্ধু এসেছে ওই গরিব বন্ধুর বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে তখন ওখানে বলছে নালিশ্বরূপ বলছে যে তোমার বাপকে আমরা বারবার আমি বারবার বুঝেছিলাম যে নিজের সঞ্চয় করা রুজিকে এভাবে দান খয়রাত করো না বাচ্চাদের জন্য জমা করে রাখো আর যদি জমা করে যেতেন তোমাদের কাজে আসতো দুঃখের বেশে তোমার বাবা তোমাদের জন্য কিছু রেখে যাননি তখন ওই ছেলেরা বলছেন আলহামদুলিল্লাহ আমার বাবা আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন সুন্দর তারবিয়ত দিয়ে গেছেন আমরা কি করে বেঁচে থাকতে পারবো কি করে জীবনযাপন করতে হবে আমার বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা ওই পথের হয়ে যদি চলতে থাকি তো যে আল্লাহ আমার বাবাকেও রুচি দিচ্ছিল আমার বাবার মাধ্যমে আমরাও রুজি পাচ্ছিলাম ওইরূপ আমরাও রুজি পাবো বা আমাদের মাধ্যমে আমার বাচ্চারাও রুজি পাবে আমরা আমাদের প্রতিপালকের উপরে পুরো বিশ্বাস পুরো বিশ্বাস রাখি অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহ হাসব যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্যে যথেষ্ট হয় তো এই বিশ্বাস রাখতে হবে ওই বলে বন্ধু চলে গেছে ওই বন্ধু একা হয়ে গেছে বড় প্রিয় বন্ধু ছিল সব সময় সাথে থাকতো কোথাও গেলে সাথে যেত সুতরাং একা হয়ে চিন্তায় রোগী হয়ে গেছে আর যেটা আমি ইতিহাসে পেয়েছি ছ মাসের মধ্যে ওই দ্বিতীয় বন্ধু মারা গেছে তো বন্ধু যখন মারা গেছে তো তখন ওই ধনির ছেলেরা বলছে যে আমার বাবা বা তোমার বাবা খুব নিকটতম বন্ধু ছিল সুতরাং মরার পরেও যেন ওরা পাশে পাশে থাকে তাই ওই গরিব বন্ধুর কবরের পাশে এর কবর দেওয়া হয়েছে ভালো করে শুনবেন মন দিয়ে শুনবেন এর মধ্যে শিক্ষা আছে ওই ধনীকে গরিবের পাশে দাফন করা হয়েছে যখন দাফন করা হয়েছে কিছুদিন পরে শাবরাত এসেছে পনেরোই সাবানের রাত এসেছে এমামে জামান আলি ইসলামের জন্মের রাত যাকে বলা হয় যে রাতের ভোরে এমামে যুগের এমাম জন্ম নিয়েছিলেন আল্লাহ ওই রাত্রে সমস্ত মৃত্যুদের ওপর থেকে সমস্ত প্রকারের কষ্ট আজাবকে তুলে নেয় ওই মৌলুদের বেলাদাতের বরকতে যাক এ বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি এবং সয়বার্তার সময় এ নিয়ে আরও আলোচনা করব। এবার ওই দুই বন্ধুর রুহ সাক্ষাৎ হয়েছে আলামে বারজাখে ভালো করে শুনবেন ওই দুই বন্ধুর রুহের সাক্ষাৎ হয়েছে আলামে বারজাখে এবারে সয়বারতের রাত্রে দুই বন্ধু নিজের নিজের বাড়িতে এসেছে গরিব বন্ধু যে গরিব ছিল তিনি বাড়ি এসে দেখে তার ছেলেরা নিজের পরিশ্রমের মাধ্যমে যা কিছু সঞ্চয় করেছে তার মধ্যে থেকে কাপড় কিনে বেওয়া বিধবা মহিলা গরিবদেরকে দিচ্ছে বা খাদ্য নিয়ে এতিমদেরকে দিচ্ছে তার নামে দান খয়রাত করছে বড় খুশি বড় উপহার পেয়েছে নিজের ছেলের তরফ থেকে বহু উপহার পেয়েছে নিয়ে চলে এসেছে আর ওদিকে ওই ধনী নিজের বাড়ি যেয়ে কী দেখছে সেখানে তার ছেলেরা বউ বাচ্চারা তার ছাড়া ধন দৌলতে আয়েস করছে আরাম করছে মনোরঞ্জন করছে মানে একবারও নিজের পিতাকে তারা স্মরণ করছে না বা স্বামী স্বামীকে স্ত্রী স্মরণ করছে না সারা রাত অপেক্ষায় আর ওদিকে তারা খুশির রাত আনন্দের রাত বলে তারা উৎসাহ করছে আনন্দ করছে সুন্দর সুন্দর পাকান করেছে রান্না করেছে রাখান করে খাচ্ছে কিন্তু একবার এই মরমের নামে তারা কিছু দান খাওয়ারত করছে না তো ভোরের সময় নিরাশ হয়ে ফিরে এসেছে এসে দেখে তার বন্ধু নিজের কবরের জায়গায় বড় একটা সুন্দর ঘর প্রসাদের মতো ঘর সুন্দর তার মধ্যে জীবনের প্রয়োজনের সমস্ত জিনিস সেখানকার প্রয়োজন সব জিনিস সাজানো যা দেখে মানুষ শান্তি পাবে কষ্ট ভুলে যাবে আর তার কবর সেইভাবে অন্ধকার হয়ে আছে তখন সে নিজের বন্ধুর ঘরের দরওয়াজার উপরে দাঁড়িয়ে বলছে আমার বন্ধু আমরা দুজনেই নিজের বাসায় ফিরে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখছি তোমার কবর এত সুন্দর হয়ে গেছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে ওপার এ কোথা থেকে এসেছে তুমি কোথা থেকে পেয়েছো তখন ওই বন্ধু গরিব বন্ধু বলছে আমার ছেলেরা আমাকে আজ রাত এই উপহার দিয়েছে তারা আমার নামে দান খয়রাত করেছে গরিব দেরকে মদত করেছে এতিমদেরকে সাহারা দিয়েছে আল্লাহ তার পরিবর্তে ফেরিস্তার মাধ্যমে আমার জন্য এই ঘর তৈরি করেছে সব কিছু সাজিয়েছে মনে রাখবেন আপনি যদি এখানে কারোর ঘরের ব্যবস্থা করেন তো ওখানে আল্লাহ আপনার জন্য সুন্দর ঘরের ব্যবস্থা করবে আপনি যদি এখানে কারো জীবনে শান্তি দেন তো ওখানে আল্লাহর আপনার জীবনের সমস্ত মনোকামনা আশাকে পুরো করবে সমস্ত শান্তি দান দেবে আর ওই ধনী বন্ধুকে তখন ওই গরিব বন্ধু জিজ্ঞাসা করছে তুমি উদাস কেন তোমার কবরে কেন এসব আসেনি তোমার ছেলেদের তো তুমি বহু কিছু আয় করে সঞ্চয় করে রেখে এসেছো তারা কিছু কি তোমাকে দেয়নি তখন ওই ধনী বন্ধু কাঁদছে আর বলছে আমি খুব কষ্ট তোমার কথা যদি আমি শুনতাম আর যদি কিছু দান খায়াত করে করে আসতাম কি আমার বাচ্চাদেরকে যদি আমি সেইভাবে শিক্ষা দিয়ে আসতাম তাদেরকে যদি ধন দৌলত না দিয়ে ভালো শিক্ষা দিয়ে আসতাম আজ তোমার মতো আমিও শান্তিতে থাকতে পারতাম কিছু দুঃখের বিষয় আমি যা সঞ্চয় করে এসেছি রেখে এসেছি আজ আমার সঞ্চয় করা ধান দৌলতে তারা আয়স করছে আরাম করছে তারা সব নেকিকে ভুলিয়ে দিয়েছে আর আমার আমি যে তাদের সঙ্গে নেকি করেছি সে নেকিকেও তারা একবার স্মরণ করছে না একবার ফথেয়া পড়েও আমার নামে তারা বক্সে দিচ্ছে না চিন্তা করুন তো এরূপ আমাদের সঙ্গেও হতে পারে যদি আমরা নেকি করে যাই বা নেকির পথ ছেড়ে যাই নেকি সাহারা করে যাই তো আমরা পরকালেও পাবো আর আউল আউলাত আল আউলাদকে যদি সঠিক শিক্ষা দিয়ে যাই তো এই আল আউলাদ পরে আমাদের কাজে আসবে আর যদি আল আউলাদকে ওই ধরনের মতো সঠিক শিক্ষা না দিয়ে যাই তো ধন্দ আউলাদ পরিশ্রম করে আয় করে আমরা রেখে যাচ্ছি আমরা সেখানে কষ্ট পাবো আর এখানে এরা আরাম করবে আশা রাখি আমার বোনের প্রশ্নের মাধ্যমে আমার দর্শকবৃন্দরা অনেক কিছু জানতে পেরেছেন বা আশা রাখি এগুলো তাদের জন্য শিক্ষাদায়ক হবে আসুন পরের প্রশ্ন দেখি কে কি করছেন আল্লাহ আপনাকে দিনের করার দান আল্লাহ আপনার দেহ মোবারক ভালো রাখুক আমার প্রশ্ন হচ্ছে আমি কবরস্থান দেখলে এই তিনটি কথা বলি আসসালামু আলাইকা ইয়া আবা আসসালামু আলাইকা ইবনা রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি নারী মানুষ তো মনে মনে বলি আর যে কবরস্থানে আমার পিতাকে আল্লাহ পাক ঘুমিয়ে রাখছেন আমার ওই কবরস্থান দেখলেও আমি এই দোয়া বলি আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ আসসালামু আলাইকা ইবনা রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আরো কি কি বলতে হবে আপনি জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার ফোন কলের জন্য বা আপনার অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আমার প্রিয় বোন আপনি যেভাবে জিয়ারত পড়েন খুব সুন্দর জিয়ারত ওইভাবে যদি পড়েন তো ওই জিয়ারতের স্বভাব আপনার মরম পিতা ওই কবরস্থানে যারা দাফন হয়ে আছে যদি তাদের নামে পৌঁছে দেন তো ওই স্বভাব তারা পাবে আসসালামু আল হুসাইন ওয়ালা আলী ইবনুল হুসাইন ওয়ালা উলাদুল হুসাইন ওয়ালা আসাবিল হুসাইন জমিয়াম রহমতুল্লাহ ওবরাকাত বাস এই কয়েকটা শব্দ সালাম হোক ইমাম হোসেন পর ইমাম হোসেন আলাইসালামের উপরে ইমাম হোসেন আলাইসালামের আউলা আউলাদের ওপরে ইমাম হোসেন আলাইসালামের সাথী যারা এই ইসলামের জন্য এই দিনের জন্য জীবন দান দিয়েছেন তাদের উপরে সালাম হোক এই জিয়ারতের যে কত স্বভাব না সম্ভব নয় তো আশা রাখি ওই জিয়ারত পড়ে যদি নিজের মরুম পিতাকে বা ওই কবরস্থানের মরুমদেরকে বক্সে দেন তারা বড় স্বভাব পাবে যেমন সলোয়াত পড়ে নিজের মরুমিনদেরকে বক্সি দিতে বলা হয়েছে সলোয়াতের স্বভাব গুণের শক্তি ওইরূপ যদি কেউ এমাম হোসেন আলি ইসলামের জিয়ারাত পড়ে নিজের মরুমদেরকে বক্সে দেয় তো তারও বড় স্বভাব আছে তবে কবরস্থানে যাওয়ার সময় বা কবরস্থানে প্রবেশের সময় বা কবরস্থানের পাশে দাঁড়িয়ে যে দোয়া বা জিয়ারাত পড়তে বলা হয়েছে আমি একবার পড়ে শোনাচ্ছি আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন যখন কোনো কবরস্থানে যাবেন তো নবী করিম সাল্লাহ ইসলাম এইভাবে কবরস্থানের প্রবেশ দোয়ারে দাঁড়িয়ে আগে এইভাবে জিয়ারাত পড়তেন বা সালাম করতেন তারপরে প্রবেশ করতেন আর মনে রাখবেন যে কাজ নবী করেছেন সেটা আমাদের জন্য সুন্নত তাই নবী যখন কোনো কবরস্থানে প্রবেশ করতেন তো এইভাবে সালাম করতেন তো আমি অর্থর সঙ্গে সালামটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আসসালাম আলা আহলে ইলাহ ইল্লাল্লাহ আলা আহলে ইলাহা ইল্লাল্লাহ যারা লা লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলেছে তাদের উপরে সালাম মানে লাইলা ইল্লাল্লাহ ধারীদেরকে সালাম মানে আল্লাহর ওয়াহদানিতে যারা সাক্ষী দিয়েছে তাদের উপরে সালাম মিন আহলে লাহ ইল্লাল্লাহ ইয়া আহলে লাহ ইল্লাল্লাহ বেহাক্কে লাহ ইল্লাল্লাহ নবী এখানে বারবার আল্লাহকে স্মরণ করে বলছেন যে আয় আহলে লাহ ইল্লাল্লাহ আয় লাহ ইল্লাল্লাহ সাক্ষী সাক্ষ্যকারীরা বেহাক্কে লাহ ইল্লাল্লাহ মানে লাহ ইল্লাল্লাহর হকের ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি মখাতেব হচ্ছে বা সালাম করছি বলো কাইফা ওয়াজাত তুম কাউল্লাহ তোমরা বলো নবী এইভাবে কবরস্থানের সামনে দাঁড়িয়ে বলতেন কাইফা ওয়াজাত তুম কাউল্লাহ লাহ ইল্লাল্লাহ এই শব্দকে তোমরা কেমন পেয়েছ এই এমান এই বিশ্বাস তোমাদেরকে কি লাভ দিয়েছে যে তোমরা জীবনে বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কাইফা তুম কৌল লাহ ইল্লাল্লাহ এই কৌল লাহ ইল্লাল্লাহ যা তোমরা সাক্ষীতে দুনিয়া এটাকে কেমন পেয়েছ আখেরাতে বা কবরে বা পরকালে আলমে বারজাকে মিন লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় লাহ ইলাহা যে পড়তে ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এ আহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেহাক লা ইলাহা আল্লাহর সাক্ষ্যের সঙ্গে নবী বলছেন ফের লেমান কাল আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো যে লাহ ইল্লাল্লাহ বলেছে ওয়াশনাফি জুমরাতে মান কাল আল্লাহ ইল্লাল্লাহ আর নবী নিজের সাহাবিদেরকে যখন সঙ্গে নিতেন বা সঙ্গে থাকতেন তো এভাবে বলতেন এইভাবে তোমরাও বলো ওয়াশনাফি উমরাতে মান কাল আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের সঙ্গে শরিক করো রেখো তাদের সংগঠনের সঙ্গে রেখো যারা লাইলা ইল্লাল্লাহ বলেছে মোহাম্মদ রসুল্লাহ আলিয়ন অলিউল্লাহ লাল ইল্লাহর পরে মোহাম্মদ রসুল্লাহ বলেছে আলিউন অলিউল্লাহ বলেছে আপনারা শুধু ইন্টারনেটে লিখুন জিয়ারত আহলে কুবুর জিয়ারতে আহলে কুবুর ওখানে এই পুরো জিয়ারত আপনারা সূত্র সমেত পাবেন নবী এইভাবে পড়তেন আরও একবার পড়ে শোনাচ্ছি আসসালামু আলা আহলে লাইলা ইল্লাল্লাহ মিন আহলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আহলে লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কাইফা ওয়াজাদতুম কওলা লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা أو من لا إله إلا الله يا لا إله إلا الله بحق لا إله إلا الله اغفر لمن قال لا إله إلا الله واحشرنا في زمرة من قال لا إله إلا الله محمد رسول الله علي ولي الله তারপরে নবী শেষ কলেমা বলতেন এইভাবে আসসালাম আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন এই কবরস্থানে যে সমস্ত মমিনিন মুসলমানেরা দাফন হয়ে আছে তাদের উপরে আমার সালাম শুধু মুসলমান বলা যথেষ্ট ছিল কিন্তু নবী মমিন এই জন্যে বলতেন যে উনি জানেন এর মধ্যে কিছু মুসলমান আছে তারা হয়তো মমিন নয় যে আহলে ব্যয়েতের ওপরে তাদের ইমান থাকার দরকার ছিল বা পাঁচটি উসুলি দিনের ওপরে তাদের ইমান থাকলে তাদেরকেই মমিন বলা হয়েছে তৌহিদ আদল নবুয়াত এমামত কেয়ামত যারা পাঁচটি জিনিসের উপরে এমান রাখে তাদেরকে মমিন বলা হয় আর তৌহিদ নবুয়াত কেয়ামত এই তিনটে জিনিসের উপরে যারা এমান রাখে তাদেরকে মুসলমান বলা হয় তাই নবী মুসলমানদের ওপরেও সালাম বলেছেন বা বিশেষ করে মুসলমানদের পরে মমিনদের ওপরে সালাম বলেছেন আন্তুমলানা ফারাতুন তোমরা আমাদের আগে চলে গেছো আনাহন ইনশা আল্লাহ বেকুমলা হেকুন আর আমরা তোমাদের পরে আসছি মানে যে দুনিয়ায় তোমরা চলে গেছো পরকালে ওই দুনিয়ায় আমরাও আসছি আমাদেরকেও আসতে হবে কুল্ল নফসিন জায়কাতিল মত সমস্ত নফসকে এক না একদিন মতের মজা চাকতে হবে ইন্নালিল্লাহ ও ইন্নইলাইহি রাজ আমরা আল্লাহর জন্যে সেখান থেকে এসেছি এবং সেখানে ফিরে যেতে হবে তো আমার প্রিয় বোন আশা রাখি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত পড়তে হবে সেখানকার মৃতদেরকে তাদের রুহকে সালাম করতে হবে যেমন নবী সালাম করেছেন আর ওর মধ্যে যদি মমিন থাকে তো তার রুহ থেকে আপনি উত্তরও পাবেন ইনশাআল্লাহ যেমন বহু কবরস্থানে ইমাম নবীরা যখন যে সালাম করতেন তো রুহ থেকে আওয়াজ আসত আর এটা এনাদের আল্লাহর অলি হওয়ার পরিচয় ছিল যাই হোক আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আমি কলকাতা গনে লিলি বিবি বলছি মৌলানা সাহেব আমার প্রশ্ন হয়েছে রক্ত দান করা কি হারাম না ভালো আমি তো রক্ত দান করেছি এখন এই রক্ত যদি কোনো অমুসলিমদের গায়ে যায় কোনো বেড়া ছেলের গায়ে যায় কিংবা কোনো মেয়ে ছেলের গায়ে যায় তাহলে কি আমার গুণা হবে এই প্রশ্নটার উত্তরটা দয়া করে দেবেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে রক্ত দান করা জায়েজ কিনা রক্ত দান করা জায়েজ এবং অতি উত্তম কাজ হয়তো আপনার রক্তর মাধ্যমে কারোর জীবন রক্ষা পাবে কেউ বেঁচে যাবে আর সে বেঁচে যেয়ে যদি নেকি করে ভালো কাজ করে তো মনে করেন তার স্বভাবে আপনি শরিক থাকবেন তো রক্তদান করা খুব ভালো কাজ নিঃসন্দেহে তবে একটা জিনিস মনে রাখবেন যেমন ভালো মানুষকে রক্তদান দিলে সে যদি ভালো পাস কাজ করে তার সব পাওয়া যাবে ওইরূপ জেনে শুনেও অজানায় অনেক অনেক সময় আমরা রক্তদান দিই আর আমাদের রক্ত কাকে দেওয়া হচ্ছে আমরা খবর রাখি না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি জানি এই লোকটা জালিম অত্যাচারী হত্যাকারী পাপি এ জীবনে কখনো নেকি করেনি কখনো ভালো কাজ করেনি বরং এর দ্বারা সবাই আঘাত পেয়েছে সবাই কষ্ট পেয়েছে বা সবাই কষ্ট পাচ্ছে তো এমন কোনো জালিমকে রক্ত কেন এক মুঠো ভাত দিয়ে যদি সাহায্য করা হয় সেটাও পাপ মনে রাখবেন জিনিসটা বোঝার চেষ্টা করবেন আমি রক্তদান করতে মানা করছি না রক্তদান করুন খুব উত্তম কাজ ভালো কাজ করুন তবে ওই রক্ত দিয়ে যেন কোনো পাপিকে সাহায্য করবেন না যদি জানেন যে আপনি যে পাপিকে রক্ত দিচ্ছেন এ জঘন্য ব্যক্তি ভালো মানুষ নয় এ সবসময় অন্যদের ওপরে জুলুম করে অন্যদেরকে আঘাত করে কষ্ট দেয় তখন জেনে শুনে ওই ব্যক্তিকে রক্ত দেওয়া ঠিক না কিন্তু আপনি সাধারণ রক্তদান করছেন আর আপনি জানেন না এই রক্ত কাকে দেওয়া হবে এই মনে এই নিয়াতে রক্তদান করুন যে আশা রাখি কোনো ভালো লোকের শরীরে যাবে যার শরীরে আমার রক্ত যাবে সে নেক কাজ করবে বা সে ভালো কাজ করবে সে জীবন দান পাবে আর বেঁচে থেকে যদি ভালো কাজ করে তো আমি স্বভাব পাবো এই নিয়ে আপনি যদি রক্তদান করেন তো আশা রাখি তার স্বভাব পাবেন আর এটা একটা উত্তম কাজ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক নেকি করার পরের প্রশ্ন নিই আমি ঈশার পড়ছি না তার তো ঈশার নেমাজে পিতার নেমাজ পড়তে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার কাকিমা চাষিমা আপনি জানতে চেয়েছেন যে আপনি এশা নামাজের পরে বেতের নামাজ পড়তে হবে কি না তো আমি এর আগে বিস্তারিত বর্ণনা করেছি প্রতি ফরজ নামাজের সঙ্গে কিছু নফল নামাজ আছে কিছু নফল নামাজ ফরজ নামাজের আগে আর কিছু নফল নামাজ আছে ফরজ নামাজের পরে পড়তে হবে যেমন সকালের দোরেকাত নফল নামাজ সকালের নামাজের আগে ফরজ নামাজের আগে নফল পড়তে হবে ওইরূপ জোহরের আট রেখাত নফল নামাজ আছে যেটা জোহর নামাজের আগে পড়তে হবে আসরের চা আট রেখাত নফল নামাজ আছে যেটা আসর নামাজের আগে পড়তে হবে কিন্তু মগরবের নফল নামাজ চার রেখাত ওটা মগরব নামাজের পরে পড়তে হবে ওইরূপ এশা নামাজের দু রেখাত নফল নামাজ আছে এশা নামাজের দু রেখাত নফল নামাজ আছে বা সুন্নত নামাজ আছে ওটা এশার পরে পড়তে হবে আর নবী বলেছেন এই নামাজ যদি কেউ বসে পড়ে সে দু রেখাত পড়বে আর যদি কেউ দাঁড়িয়ে পড়ে তখন এক রেখাত পড়বে আর এক রেখাত মানে ভেতর শরিয়াতের ভাষায় বলা হয়েছে ভেতর মানে এক তো ঈশা নামাজের যদি এক রেখাত নামাজ নফল নামাজ কেউ দাঁড়িয়ে পড়ে তো তাকে এক রেখাত পড়তে হয় তাই অনেকেই এই নামাজকে ভেতর নামাজ বলে ভেতর মানে এক কিন্তু দুঃখের বিষয় কিছু অশিক্ষিত যারা জ্ঞান রাখে না যাদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই আরবির জ্ঞান নেই কোরআন হাদিসের ভাষা যারা বোঝে না তারা বেতের মানে তিন বলে মানে বেতের নামাজকে তিন বলে তো এদের শিক্ষার অভাব এদের জন্য কিচ্ছু করে না আমি বহু বোঝানোর চেষ্টা করেছি তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি সঠিক জিনিসের দিকে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে একবার কোরআন হাদিস তুলে দেখো আরবি শব্দের অর্থ খোঁজো তোমাদের ভুল ভেঙে যাবে কিন্তু তারা বুঝছে না আল্লাহ তাদের হেদায়ত করুক তো তারা ওই এক রেখাত দাঁড়িয়েও পড়ছে আবার দু রেখাত বসে পড়ছে নবী বলেছেন হয় দাঁড়িয়ে এক রেখাত পড়ো নইলে বসে দু রেখাত পড়ো কেননা বসে পড়লে সেটা আরামের সঙ্গে হয় ওই জন্যে ডবল পড়তে বলা হয়েছে নবীর নিজের জীবনে এই নামাজটা বেশিরভাগ বসে পড়তেন তো এসার পরে উনি ওই দু রেখাত নফল নামাজ বসে পড়তেন তাই উনি বলেছেন যদি কেউ বসে পড়ে তো দু রেখাত পড়বে আর যদি কেউ দাঁড়িয়ে পড়ে তো এক রেখাত পড়বে কেননা ভেতর মানে এক তো এশা নামাজের ওই নফল নামাজ বলুন আর সুন্নত বলুন আর ভেতর বলুন এক রেখাত নামাজ ওটা পড়তে হবে সুন্নত ওটা নফল আর যদি কেউ বসে পড়ে তো ওটা দু রেখাত পড়তে হবে আশা রেখে আপনার প্রশ্নে উত্তর পেয়েছেন তবে তাহাজুদ নামাজের যে ভেতর সেটা কিন্তু আলাদা এই এশার ভেতর আর তাহার নামাজের ভেতর এক করবেন না যে আপনি ওই একরকাত রেখাত নামাজ বেতর পড়ে নিলেন ওটা তাহাজুদ নামাজ আদায় হয়ে গেল না এশার নামাজের বেতর বা এশা নামাজের নফল ওটা আলাদা আর তাহাজুদ নামাজ সেটা আলাদা তাহাজুদ নামাজ আট রেখাত সালাতুল্লাইল দু রেখাত সালাতুল শেফা কোরআন তুলে দেখুন তিরিশ পাড়ায় সোরা বাইনায় দেখুন ও শাফ ওয়াল ওয়াতর তো সুরা নম্বর দেওয়া হচ্ছে আয়াত নম্বরও দেওয়া হচ্ছে আপনারা একবার দেখে নিন ওয়াশাফ এ ওয়াল ওয়াতর সালাতুল্লাইল এগারো রেখাত টোটাল নামাজ মানে তাহাজুদ নামাজ টোটাল এগারো রেখাত আট রেখাত সালাতুল্লাইল বা নামাজের সব যাকে বলা হয় আর দু শাফা দুরেকাত নামাজের শাফা আমি দুরেকাত নামাজের শাফা পড়িতেছি কোরবাতান এল আল্লাহ সন্নত কোরবাতান এলাল্লাহ শিন ফে আইন শেফা ও শেফ এ ওয়াল ওয়াতর দু রেখাত নামাজে শেফা আর শেষে ওয়াতর মানে এক রেখাত নামাজ শেষে পড়তে বলা হচ্ছে এই এক রেখাত নামাজ পড়তে মনে করুন ততটা সময় লাগে যতটা সময় সময় ওই আট রেখাত নামাজ পড়তে লেগেছে কি দশ রেখাত নামাজ পড়তে লেগেছে কেননা এই বেতার নামাজে অনেক সোরা পড়তে বলা হয়েছে প্রথম সোরা আলহাম আলহামদের পরে কোলো আল্লাহ আহাদ তিনবার তারপর কোলাউজ রাব্বিল ফলাক তারপর কোলাউজ রাব্বিন নাস তারপর আল্লাহ আকবর বলে কুনুত পড়তে বলা হয়েছে কুনুতে আগে সত্তরবার আস্তাকফুল্লাহ রব্বি আতু বিলাই আস্তাকফুল্লাহ রব্বি আতু বিলাই পড়তে হবে সত্তরবার ক্ষমার কাছে হতে হবে আল্লাহর কাছে তারপরে হাজা মকামুল আয়েজ বেকামিনান্নার সাতবার বলতে হবে এই সেই স্থান যেখানে আল্লাহ তোমার কাছে তোমার নরকের জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি চাই আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো সাতবার হাজা মকামুল হিসেবে ক্যামেনার নার বলতে হবে তারপর তিনশো বার আল আফো আল আফো আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থী তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে বক্সে দাও আমাকে মাফ করো আলাফো আলাফো তিনশো বার বলতে হবে তারপরে ওইভাবে কোনো তো দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজ করতে থাকবে থাকতে পার বলতে হবে তারপরে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ হুম্মক ফিরলে অমুক আল্লাহ তুমি অমুককে ক্ষমা করো আল্লাহ হুম্মক ফিরলে আবি আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করো এখানে বাবার নাম নিন আল্লাহ উম্মক ফিরলে উম্মি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এখানে মার নাম নিন এটা আমি আরবি জানি বলে আমি আবি বা অম্মি বলছি আল্লাহ উম্মক ফিরলে আখি তুমি আমার ভাইকে ক্ষমা করো ওখানে ভাইদের নাম নিন আল্লাহ উম্মক ফিরলে উখতি আওয়াতে আল্লাহ তুমি আমার বোন বা আমার বোনদেরকে মাফ করো ওখানে বোনদের নাম নিন আপনি সরাসরি বলেন আল্লাহ আল্লাহ ফিরলে অমুক আল্লাহ তুমি অমুককে ক্ষমা করো আল্লাহ ফিরলে এই অমুকের জায়গায় তার নাম নিন আল্লাহ ফিরলে মৌলানা সাবির আল্লাহ ফিরলে আবদুল্লাহ আল্লাহ ফিরলে হাসান আল্লাহ ফিরলে হুসাইন আল্লাহ ফিরলে জায়দ আল্লাহ ফিরলে কাজী এইভাবে যার যার নাম মনে আছে আপনদের আত্মীয় স্বজনদের পরিচিতদের বন্ধুবান্ধব সকলের নাম নিন মাতা পিতার নাম নিন এইভাবে চল্লিশ জনের জন্যে আল্লাহর কাছে ক্ষমা পেরাতে হতে হবে চল্লিশ জনের জন্য যখন কেউ দোয়া করে তো হাদিসে বলা হয়েছে বিসমিল্লা রহমান রহিম মান কদ্দমা ফি দোয়াহি আরবাইনা মোমেনান সুম্মা দা আলী নফস আলাহ যে ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জনের দোয়া কর জন্যে দোয়া করবে আল্লাহ তার দোয়াকে তখনই কবুল করে নেবে তো চল্লিশ জনের জন্য দোয়া করার পরে এবারে আপনার মনোকামনা আশা যা কিছু আছে আপনি নিজের ভাষায় মনে মনে আল্লাহর কাছে বলুন ওই অবস্থায় দাঁড়িয়ে বলুন তারপরে সলোয়াত পড়ুন মনে করুন দোয়া কবুল হওয়ার একটা সনাদ সার্টিফিকেট হচ্ছে সলোয়াত আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ আল্লাহ আকবর বলে রুকুতে যান রুকুর পরে উঠে শেষদায় যান দুই শেষদার পরে বসে তার সালাম পড়ে নামাজ শেষ করুন নামাজের শেষে দৌরুদ পড়ুন এবং নিজের মনোকামনা আল্লাহর কাছে চান ওই নামাজের পরেও আল্লাহ ভোরের সময় সাহারের সময় যখন আল্লাহর কাছে কেউ প্রার্থনা করে তো আল্লাহ তাকে নিরাশ করে না আর তারপরে শেষদায় যে শুকুর করুন আল্লাহ তোমার হাজার শুকর যে তুমি আমাকে নামাজে সব পড়ার তৌফিক দান করেছো যে নামাজ কবরে আলোর কাজ করবে যেখানে কোনো জানলা নেই দরজা নেই অন্ধকার ওই অন্ধকারে এই নামাজে সব আলোর হয়ে আসবে কবরের অন্ধকার থেকে যদি বাঁচতে চান তো তাহাজুদ নামাজ পড়ুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন তাহাজুদ নামাজ পড়তে পারি তো আমার প্রিয় কাকিমা চাচিমা আশা রেখে আপনি বুঝতে পেরেছেন কি প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন যে এশা নামাজের পরে কি করে ভেতর নামাজ পড়তে হবে বা নফল নামাজ পড়তে হবে তবে ওই ভেতর বা নফল এক রেখাত আর বসে পড়লে দু রেখাত আর তার যুদের নফল কিন্তু আলাদা আসুন এবার আপনাদের একটা লিখিত প্রশ্নের আমি উত্তর দিতে চাই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি বীরভূম জেলার রামপুরহাট থেকে বলছি আমি আপনার প্রোগ্রাম ইসলাম ইন বাংলা থেকে অনেক কিছু শিখতে পেয়েছি পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমরা উইন চ্যানেল দেখি আমার দুটি কোশ্চেন আছে একটি হলো যে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কি না আর দুই হলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার শরীর শরীর একেবারে পাতলা আর পেটটা অনেক মোটা তো কি করলে পেট কমবে উপায় বলে দিলে উপকৃত হতাম আমার প্রিয় ভাই আপনি নিজের নাম লিখেননি কোথা থেকে লিখেছেন কিন্তু নিজের নাম লিখেননি যাই হোক আপনার প্রশ্ন পাঠানোর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বা আপনারা আমার অনুষ্ঠান দেখছেন বা আমাদের টিভিতে মানে চ্যানেল উইনে আমাদের চ্যানেলে অনুষ্ঠান ইসলামী বাংলা দেখছেন তার থেকে লাভবান হচ্ছেন শিক্ষা লাভ করছেন এটা শুনে খুব ভালো লাগলো খুশি হলাম আপনি আপনার প্রতিবেশী পরিচিত ব্যক্তিদেরকে আত্মীয় স্বজনদেরকে তাদেরকেও বলুন আমাদের চ্যানেল দেখার জন্যে বা এই অনুষ্ঠান ইসলামী বাংলা দেখার জন্যে যাতে তারাও আপনার মতো এই থেকে লাভবান হতে পারে বা শিক্ষা লাভ করতে পারে আমার প্রিয় ভাই আপনার অনেক কৃতজ্ঞ ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমি ওইরূপ অনুরোধ করছি আপনারাও দেখুন এবং অন্যদেরকেও দেখতে বলুন এবার আপনার দুটি প্রশ্ন আপনি রেখেছেন যে এক নম্বর হুজুর আমি কি গোসল ঘরে মনে করেন আপনি কি কেউ গোসল ঘরে উলঙ্গ মানে পুরো শরীরের বস্ত্রহীন হয়ে গোসল করা যায় ঠিক কোনো অসুবিধা নেই যদি আপনি কোনো এমন জায়গায় গোসল করছেন যেখানে কেউ দেখার নেই কারোর নজর আপনার উপরে পড়বে না গোসল ঘরে হোক বা আড়ালে যেখানেই হোক তো ওখানে যদি আপনি নির্বস্ত্র হয়ে গোসল করেন কোনো অসুবিধা নেই বিশেষ করে আমি গোসল করার জন্য হাম্মামের জন্য বলছি যেখানে আমরা পার্টিকুলার মানে দরজা বন্ধ করে সবাই গোসল করে তো ওখানে নির্বস্ত্র হয়ে গোসল করুন কোনো অসুবিধা নেই শরীরের সমস্ত অংশে পানি পৌঁছাতে সুবিধা হবে তবে কাপড় পরে আমাদের ওদিকে যেমন সব নদী নালায় পুকুরে গোসল করে গোসল করার সময় লুঙ্গি পরে থাকতে হয় ওখানে সকলের সামনে তো নির্বস্ত্র হয়ে গোসল করা সম্ভব না আর উচিত না তো ওখানে মনে করুন একটু অসুবিধা হয় তবে লুঙ্গি ঘুরিয়ে কি কাপড় ঘুরিয়ে সমস্ত জায়গায় কিন্তু পানি পৌঁছে দিতে হবে পানি যদি না পৌঁছে সমস্ত জায়গায় কিন্তু গোসল ঠিক হবে না বিশেষ করে আমার মা বোনদের কাছে আমি বলছি আপনারা আশা রাখি যেখানে গোসল করবেন আদবের জায়গায় সেখানে যেন কোনো পরপুরুষ না দেখে গোসল করার সময় এটা বড় একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য বলছি আমাদের সমাজে আমাদের পরিবেশে আমরা দেখেছি আমাদের বউরা নারীরা বাড়ির বোনেরা অনেক অনেক সময় পুকুরে গোসল করে সেখানে না মেহরাম মানে পরপুরুষরা দেখে এটা কিন্তু মহাপাপ এমন জায়গায় গোসল করবেন সেখানে যেন কোনো পরপুরুষ আপনাদেরকে না দেখে কোনো পরপুরুষের নজর যদি পড়ে তো হারাম গুনাহে কাবিরা বলা হয়েছে তাই চিন্তা চিন্তা করবেন চেষ্টা করুন এমন জায়গায় গোসল করবেন সেখানে যেন কোনো পরপুরুষের নজর আপনাদের উপরে না পড়ে যদি বাড়িতে কলের ধারে ঘিরে যদি গোসলঘর না থাকে হাম্মাম যদি তৈরি করার ক্ষমতা না থাকে তো কমস কম বাড়ির কলের ধারে উঁচু করে তেলপোল লাগিয়ে দিন চট চ্যাটা কি চট কিছু বেঁধে দিন যাতে অন্য কেউ যেন গোসল করার সময় আপনাদেরকে না দেখে আপনারা কাপড় পরে শাড়ি পরে গোসল করেন তবুও কিন্তু গোসল করার সময় শরীরের অনেক অংশ খুলে যায় চেহারা চুল ঢেকে তার গোসল হয় না তারপরে হাত পা খোলা থাকে তো এগুলো অন্যদেরকে দেখানো মহাপাপ গুনায় কাবিরা বারবার অনুরোধ করছি এর কিন্তু বড় কঠোর সাজা যদি কোনো জেনে শুনে কোনো নারী এমন জায়গায় বেপর্দা থাকে আর পরপুরুষের নজর যদি তার শরীর ওপরে পড়ে তো যেখানে নজর পড়ছে আমি পুরুষদেরকে বলছি আপনারা দেখবেন না এটা তাদের কাছে অনুরোধ করছি ওই মহাবাপ থেকে নিজেকে বাঁচান তবে কোনো নারী যদি জেনে শুনে এমন জায়গায় বেপর্দা হয়ে যায় যেখানে পরপুরুষরা দেখার সম্ভাবনা আছে তো ওই শরীরের চামড়া কিন্তু আগুনের গরম লোহার কাউচি দিয়ে কাটা হবে যেটা এর আগে আমি শুনিয়েছি শরীরের মাংস যেমন ছাগল গরু জবাই করার পরে চামড়া চেলা হয় ওইরূপ ওই সমস্ত নারীদের চামড়া ছেলা হবে লোহার গরমের গরম আগুনের কাউচি দিয়ে তার শরীরে চামড়া ছেলা হবে যে চামড়াগুলো অন্যদের থেকে পর্দায় রাখতো না বা ঢেকে রাখতো না তাই অনুরোধ করছি আপনারা পর্দার সঙ্গে থাকার চেষ্টা করবেন তাই আমার ভাই যে আপনি প্রশ্ন করেছেন আদবের সঙ্গে গোসল করার মধ্যে যদি গোসল করেন তো নির্বস্ত্র হয়ে গোসল করতে পারবেন যদি কেউ বাইরে গোসল করে তো সে পোশাক পরে যেন গোসল করে তবে শরীরের সমস্ত অংশে পানি পৌঁছে যেতে হবে নইলে কিন্তু গোসল হবে না আশা রেখে আপনার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি বলতে চাই আপনি পেট কম করার জন্যে প্রতিদিন সকালবেলা গরম জলে মনে রাখবেন ভালো করে শুনবেন এক গ্লাস গরম জলে দু চামচ মধু দেবেন আর একটা পাতি নেবুর রস কি আর্ধেক পাতি নেবুর রস অল্প অল্প করে শুরু করুন এক চামচ মধু আর হাফ পাতি নেবুর রস কি দু চামচ মধু আর একটা পাতি নেবুর রস মিক্স করে ওই গরম পানি প্রতিদিন খেতে হবে এক থেকে দু সপ্তাহ করলে আস্তে আস্তে চর্বি গলা শুরু হয়ে যাবে ওই চর্বি গলে গেলে তখন আশা আশা রাখি আপনার পেট ভিতরে চলে যাবে তাছাড়া অনুরোধ করব আপনি বেশিরভাগ রুটি খাওয়ার চেষ্টা করুন ভাত কম খাবেন আমি জানি বাংলার লোকেরা ভাত প্রিয় হয় ভাত ছাড়া তাদের হয় না তবুও চেষ্টা করুন ভাতে কিন্তু ফ্যাট বেশি চর্বি বেশি তো ওটা ভুড়ি বার করে দেয় মানে পেট বাইরে যায় তো ভাত কম খাবেন রুটি বেশি খাবেন তাছাড়া মাংস রেড মিট মাংস যত কম খাবেন তত ভালো চর্বিওয়ালা জিনিস কম খাবেন আর আরও একটা সুন্দর উপায় বলছি যেটার উপরে আমাল করে অনেকেই লাভবান হয়েছেন যদি সম্ভব হয় তো ডালচিনি ডালচিনি যে আমাদের ওদিকে পাওয়া যায় মশলার রূপে ব্যবহার হয় ডালচিনি মনে করুন দু গ্লাস পানিতে সেদ্ধ করে নিন অনেক সময় ওটাকে বয়ল করতে হবে এক গ্লাস পানি রয়ে যাবে কি এক কাপ পানি রয়ে যাবে ওই ডালচিনি বয়ল করে ওই পানিতে সামান্য মধু মিক্স করুন তবে এটা শীতকালে করলে ভালো হবে গরমকালে করলে কিন্তু শরীরে গরম বেড়ে যাবে শীতকালে এখন করা এটা সম্ভব এখন এটা করুন তো ডালচিনি পাউডার করে নিন কি গুঁড়ো করে ওটাকে চার পাতির মতো বয়েল করুন অনেক সময় বয়েল করার পরে ওর রঙটা চার রঙের মতো হয়ে যাবে রচায়ের মতো তখন ওর ওর ভেতরে ওই গরম চায়ের মতো যখন হয়ে যাবে সামান্য মধু মিক্স করুন মধু মিক্স করে সাতবার সুরে আলহাম পড়ে ওতে ফু দিন ফু দিয়ে ওইটা চায়ের মতো পান করুন ইনশাল্লাহ আশা রাখি পনেরো দিন থেকে কুড়ি দিন যদি কেউ এইভাবে ডালচিনির ওই চা তৈরি করে পান করে মধু দিয়ে চিনির জায়গায় ডালচিনির ওতে মধু দিতে হবে মধু দিলে ইনশাল্লাহ আশা রাখি এক থেকে দু সপ্তাহের মধ্যে তার শরীরের সমস্ত এক্সট্রা ফ্যাট গলে যাবে তবে একটু লুজ মোশন হওয়ার ভয় আছে কিন্তু পেট নামার ভয় আছে খুব সামলে এটা ব্যবহার করবেন যদি লাগাতার ব্যবহার করলে অসুবিধা হয় শরীর দেখা যাচ্ছে একদম ক্ষয়ে যাচ্ছে তখন বন্ধ করে দেবেন সমস্ত জিনিস সতর্ক হয়ে কাজ করতে হবে তবে এই উপায়টা খুব বিখ্যাত অনেকেই করেছে আশা রাখি এটা করলে আপনি লাভবান হবেন এবং আপনার পেট ভিতরে চলে যাবে আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি তবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা আমার অনুষ্ঠান মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা যদি চ্যানেল উইনে বাংলা অনুষ্ঠান ইসলামিন বাংলাকে সাবস্ক্রাইব করেন তো যেই আমার প্রোগ্রাম শুরু হবে আপনাদেরকে একটা মেসেজ করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে ইউটিউবের তরফ থেকে আপনারা নিজের মোবাইলে যেখানে থাকবেন ইচ্ছাবৃত্ত সময়ে নিজের মোবাইলে আমার অনুষ্ঠান দেখতে পাবেন কি কোনো অনুষ্ঠান টিভিতে মিস করে ফেললেন পুনরায় যদি দেখতে চান তো ওখানে সমস্ত এপিসোড আপলোড করা হচ্ছে আপনারা দেখতে পাবেন চ্যানেল ওয়েনকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওইরূপ আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা নিজের প্রশ্নের মাধ্যমে মতামতের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত